السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের এ অন্যতম আয়োজনে ইউনিভার্সাল ভিশনের বিশেষ আয়োজন হাদিসের কাহিনী আমরা জানি একজন মুসলিমের জীবনে হাদিস হল একটি বড় ধরনের গুরুত্বপূর্ণ পাথেয় যার মাধ্যমে তার ইমানকেও যেমন সুন্দর করতে পারে তার আদর্শকেও তেমন উন্নত করতে পারে রসুল সাল্লাহ হুসাল্লাম এর বিশেষ উপহার আল্লাহ সুবাহ পক্ষ থেকে তিনি আমাদেরকে হাদিস উপহার দিয়েছেন আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ রবুল আলমিন বলেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম ইসলামের বিষয়ে কোনো কিছু বললে তিনি কখনো প্রবৃত্তির অনুসরণ করে বলেন না নিজের মন গড়া কথা বলেন না বরং তিনি আল্লা সুবহানা হুয়া তাঁলার পক্ষ থেকেই বিশেষভাবে প্রাপ্ত হয়ে তিনি ইসলামের বিষয়গুলি আমাদেরকে বর্ণনা দেন অতএব ইসলামের বিষয়গুলি হয় কোরআনের মাধ্যমে অথবা রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের মাধ্যমে কোরআনুল করিম হচ্ছে সরাসরি আল্লাহ সুবাহ ভাষায় আর হাদিস হচ্ছে আল্লাহ সুবাহর পক্ষ থেকে তার ভাব এসেছে বিষয়বস্তু এসেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তার কথা ও কাজের মাধ্যমে আমাদেরকে তা অবগত করেছেন জানিয়েছেন রসুল সাল্লাহ আলী হুসাল্লামের বাচনিক হাদিসগুলির মাঝে একটি গুরুত্বপূর্ণ দিক হলো হাদিসের কাহিনী অনেক বিষয় তিনি বিশেষ করে অতীত নবী রাসুলজির তাদের জাতির এবং আল্লাহর পক্ষ থেকে তাদের পাওয়া পার্থিব জীবনের নেয়ামত অথবা শাস্তি সবকিছু বিষয়গুলি আল্লাহ তাল্লার পক্ষ থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে নবী সাল আলী হুসাল্লাম আমাদের কাছে সেই সব কাহিনী বর্ণনা করেছেন যেই কাহিনীগুলি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হলে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদের জীবনে বাস্তবে প্রয়োগ করে উপকৃত হওয়ার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সেই ধারাবাহিকতা হাদিসের কাহিনী ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি আজও আপনাদের সামনে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কাহিনী নিয়ে আমরা উপস্থিত হচ্ছি আল্লাহ সুবাহর একজন নবী ইউ যিনি বানি ইসরাইলের নবী হিসাবে যার আগমন হয়েছিল সেই ইউ শাহ আলী হিসালাম আল্লাহ সুহানা হাত তাকেও অনেক মজেজা দিয়েছেন তার মাঝে একটি গুরুত্বপূর্ণ মজেজা হল যেই সূর্য নিয়মিত প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয় পশ্চিম আকাশে অস্ত যায় এই সূর্য ইউসা আলী হিসালাম আল্লাহ সুবাহ কাছে আবেদন করলে বিশেষভাবে এ সূর্য যথাসময়ে অস্ত না গিয়ে বিলম্বে অস্ত যায় এমনই একটি হাদিসের কাহিনী যে হাদিসটি সহিহুল বুখারিতেও বর্ণিত হয়েছে সহিহুল বুখারির তিনশত তিন হাজার একশত চব্বিশ নম্বর হাদিস সাহাবি আবু হরাই আল্লাহ তালা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আল্লাহ সুবহানা হুয়া তালার এক নবী যিনি হলেন ইউসা তিনি কোনো এক সময় আল্লাহর দিনকে সংরক্ষণের জন্য দিন প্রচার প্রসারের জন্য এই দিন বিরোধীদের সাথে এক যুদ্ধে লিপ্ত হলেন এই যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন তিনি তার সঙ্গী সাথীদেরকেও অত্যন্ত সতর্কবাণী উচ্চারণ করলেন যে আমার মাঝে যেন এই এই বৈশিষ্ট্যের কোনো সেনা সদস্য না থাকে বরং সকল সেনা সদস্য যেন সকলেই সকল দিক থেকে স্বচ্ছ ও অত্যন্ত প্রস্তুত হয় সেই নির্দেশ দেওয়ায় সকল সেই সেনাবাহিনীকে তিনি নিয়ে চললেন যুদ্ধে সেই যুদ্ধের সময় ছিল চলতেছে দিনের শেষ পর্যায়ে যখন পৌঁছে গেছে আদিসের বর্ণনা এসেছে ফগাদা ফাদানা মিনাল কারিয়াতি সালাত আল আসরি আউকারি এবং মিন্দা আলিকা যখন যুদ্ধ করতে গিয়ে যেই জনপদের সাথে যুদ্ধ তাদের কাছাকাছি পৌঁছে গেলেন কিন্তু দিন দিন যেন সময় শেষের দিকে দিনের যেন শেষ ভাগে বলছেন যে আসরের সালাত অথবা কাছাকাছি সময়ে সেখানে পৌঁছলেন ইয়সা আলী ইসালাম চিন্তা করলেন যে এই মুহূর্তে যদি তিনি শুরু করেন যুদ্ধের আক্রমণ তাহলে হয়তোবা বিজয় আসার পূর্বেই সন্ধ্যা হয়ে যেতে পারে অস্ত হয়ে যেতে সূর্য অস্ত যেতে পারে যার ফলে বিজয়ে বিঘ্নতা সৃষ্টি হতে পারে ইউসা বিন নুন ইউসা আলী হিসালাতাম তিনি আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করলেন সূর্যকে লক্ষ্য করে বললেন ইন্নাকা মা'মুরাতুন ও আনা মোর আল্লাহ ইউসা আলাইহিস সালাম সূর্যের দিকে লক্ষ্য করে দোয়া করছেন আল্লাহর কাছে হে সূর্য তুমিও আদিষ্ট আল্লাহর আদেশে আল্লাহর নির্দেশে নিয়মে চলছ ও আনা মামুরুন আর আমিও আদিষ্ট আমিও আল্লাহর নির্দেশেই চলছি আল্লাহ আলাইনা ফাহবিসাত হাত্তা ফাতাহ আল্লাহ আলাইহিম দোয়া করলেন হে আল্লাহ এই সূর্য যেভাবে আছে সেভাবেই রেখে দাও সূর্য যেন অস্ত না যায় আমাদের বিজয় নিশ্চিত হতে যেন সমস্যা না হয় আল্লাহ সুবহানা হাত আল্লাহর কাছে এই দোয়া করলে আল্লাহ সুবহানা হাত আল্লাহ দোয়া কবুল করলেন সূর্য অস্ত যায়নি সে অবস্থায় স্থির থাকল বিজয় সম্পন্ন হয়ে গেল তারপর সূর্য অস্ত গেল আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবহানা হাত আল্লাহর এই বিশাল সূর্য যা পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণে বড় অগণিত গুণে বড় সেই বিশাল সূর্য এই ছোট্ট মানুষ আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে যখন সে চলে তখন তার আবেদন আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করে এই বিশাল সূর্যকেও তার গতিরোধ করে দিতে পারেন বা দেন এটাই আল্লাহ সুবাহ এক বিশেষ অলৌকিক ঘটনার মাধ্যমে সেই নবীর নবোধকে প্রমাণ করলেন এটি শুধু তার ক্ষেত্রেই নয় আমরা যদি লক্ষ্য করি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার জীবনেও এমন কিছু ঘটেছে যেটুক শহীদ বুখারির হাদিসে এসেছে নবী সাল্লাহ আলী হুসাল্লাম সেই মক্কার মানুষের মাঝে যখন ইসলামের দাওয়াত দিলেন তারা নবী সাল্লাহ ইসলামের নবোধ নিয়ে সংশয় পোষণ করলো নিশ্চিতভাবে নবী সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করে নিতে চাইল না তারা আবেদন করে বসলো হে মোহাম্মদ সাল্লাম আপনি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন এই পর্বতের উপরে এক খণ্ড আর সেই পর্বতের উপরে আরেক খণ্ড তাহলে আমরা আপনার প্রতি ইমান আনব আপনাকে সত্যি নবী হিসাবে স্বীকার করব নবী সাল্লাহ আলী সাল্লাম তাদের এই কঠিন আবেদনে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আল্লাহ সুবহানা হুয়া আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই জাতি এই চায় আল্লাহ সুবহানা হুয়া তালা দোয়া কবুল করলেন নবী সাল্লাহ আলী হুসাল্লামের নবত রেসালাতের সত্যতা প্রমাণ করার জন্য তারা যেভাবে চেয়েছিল নবী সাল্লাহ সাল্লামের আবেদনে সেভাবেই আল্লা সুবাহানহতালা চাঁদকে দ্বিখণ্ডিত করে দুই পাহাড়ের উপরে দেখালেন তাদেরকে আল্লাহ আকবর কিন্তু যে একটি কথা বলা হয় যে কুকুরের লেজ বাঁকা এই বাঁকা লেজ যতই তৈল মালিশ করা হোক না কেন তা কখনো সোজা থাকে না সোজা হয় না তাদের অবস্থাটাও ছিল এইরকমই যারা দাবি করেছিল যে আমাদেরকে যদি আপনি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে এই পাহাড় আর সেই পাহাড়ের উপরে দেখাতে পারেন তাহলে আমরা ইমান আনব নবী সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহর কাছে সেই দোয়া করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেভাবেই চাঁদকে দেখালেন করে দিলেন কিন্তু তারা এরপরেও ইমান আনেনি তারা তাদের অবস্থায় ছিল সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এমনই ঘটনা সূর্যকে গতিরোধ করে দেওয়া স্থির রাখা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দুই পাহাড়ের উপরে তুলে ধরা সবকিছুর ক্ষমতা তো একমাত্র আল্লা সুবহান তিনি তো সবকিছুর মালিক ইব্রাহিম আলাই সালাম যখন ঘোষণা দিলেন যে আমার রব হলেন গোটা বিশ্বের প্রতিপালক হলেন যিনি জীবিত করতে পারেন মৃত্যু দিতে পারেন তিনি হলেন আল্লাহ সুবহান নমরোজ ইব্রাহিম আলি সালাতামের কাছে উল্টা দাবি করে বসল কি বলো তুমি তোমার রব জীবন মরণের মালিক আমিও তো সেই জীবন মরণের মালিক তা কিভাবে তার ক্ষমতার বলে দুজন মানুষকে গ্রেফতার করালো একজনকে ছেড়ে দিল বলল যে এই আমি তাকে জীবিত রাখলাম আরেকজনকে হত্যার নির্দেশ দিল বলল এই আমি তাকে মৃত্যু দিলাম ইব্রাহিম হিসালাতাম তার কাছে চ্যালেঞ্জ করেছিলেন তুমি যা কিছুই দাবি করো না কেন কখনোই তুমি রব নয় যদি তুমি এতই ক্ষমতা দেখাতে পারো তাহলে দেখাও আমার রব প্রতিদিন সূর্যকে পূর্ব আকাশে উদিত করেন পশ্চিম আকাশে অস্ত দেন তোমার যদি ক্ষমতা আছে তুমি দেখাও সূর্যকে পশ্চিম আকাশে একদিন উদিত করে দেখাও ফাবু হিতাল্লাদি কাফার নামরোজ সে ব্যর্থ হয়ে গেল তার পক্ষে কখনো এই সূর্যকে পূর্ব আকাশে আল্লাহ উদিত করেন এটাকে ব্যতিক্রম করে পশ্চিম আকাশে উদিত করার মতো তার কোনো ক্ষমতা ছিল না কারণ এই ক্ষমতার মালিক তো হলেন একমাত্র আল্লাহ সুবাহ তিনি এই ক্ষমতা রাখেন তাই সেই নবী ইউসা আলি হিসালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনার দিনের জন্যই আপনার নির্দেশে এই অমুসলিমদের সাথে যুদ্ধে নেমেছি সুতরাং এই যুদ্ধের বিজয় নিশ্চিত করার জন্য আমাদেরকে আরো সময় দিতে হবে যেন সূর্য অস্ত না যায় সূর্যকে স্থির রাখতে হবে তার জায়গায় আল্লাহ সুবহান দোয়া কবুল করলেন সূর্যকে তার জায়গায় স্থির রেখে বিজয় নিশ্চিত হওয়ার পরে তারপরে সূর্যের অস্ত গেল সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে আমরা যারা আজকে আল্লাতে বিশ্বাসী ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলি তাদের মাঝে আবার কিছু কিছু মানুষের কিছু সীমা লঙ্ঘনও রয়েছে তারা মনে করেন অনেক সময় যে অনেকেই অনেক বুজুর্গের ভক্ত অনেক পীর দরবেশের ভক্ত তারাও এই ধরনের বিশ্বাস করেন যে তাদের বুজুর্গ বা পীর দরবেশও এমন ক্ষমতার মালিক যে ইচ্ছা করলে এই করতে পারে সেই করতে পারে নাউজবিল্লা আপনি যদি সত্যি ইমানদার হন তাহলে আপনার এ ধরনের কথা কখনো হতে পারে না স্বয়ং নবীর আসুল যারা তারাও কখনো এই ক্ষমতার মালিক ছিলেন না এ ক্ষমতার মালিক ছিলেন একমাত্র আল্লাহ সুবাহ নবী রাসুলগণ এ সমস্ত অলৌকিক বিষয় দেখানোর জন্য তারা ধর্ণা দিয়েছেন দ্বারস্থ হয়েছেন আল্লাহ সুবাহ হওয়া আবেদন করেছেন আল্লাহর কাছে তারপর আল্লাহ সেটা তার দিনের প্রতিষ্ঠার জন্য দিনের বিজয়ের জন্য আল্লাহ সেটাকে বাস্তবে দেখিয়েছেন কিন্তু আমাদের কিছু মানুষের অজ্ঞতার কারণে বিশ্বাস হলো যা আল্লাহ যেমন ক্ষমতার মালিক তেমনিভাবে তার ভক্তিপূর্ণ বুজুর্গ বা তার পীর সাহেব বা তার অলি কাউস কুতব সেও হয়তো এই ধরনের ক্ষমতা রাখে এই করতে পারে সে করতে পারে নাহজবিল্লা কোনো মুসলিমের এমন কোনো বিশ্বাস হতে পারে না বিশ্বাস হবে যে আল্লাহ সুবাহ তিনি এসব কিছু ক্ষমতার মালিক তার কাছে দোয়া করলে তার কাছেই চাইলে তিনি অলৌকিকভাবে সাধারণ নিয়মের ব্যতিক্রম কিছু ঘটিয়ে দেখাতে পারেন এটি অবাস্তব নয় বাস্তব কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহানহালা অন্য কোনো ব্যক্তি নয় কোনো নবিরাসুলও নয় কোনো পীর বুজুর্গও নয় কোনো অলিয়াউলিয়াও নয় ইউসা আলী ইসালাম এভাবে আল্লাহ আলার কাছে আবেদন করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সূর্যকে স্থির রাখলেন সূর্য অস্ত গেল না বিজয় নিশ্চিত হয়ে গেল তারপর সূর্য অস্ত গেল যুদ্ধ সম্পন্ন হওয়ার পর সেই সময়ে নিয়ম ছিল যুদ্ধলব্ধ যে সম্পদ গণিমতের সম্পদ এই গণিমতের সম্পদ এটা কি করা হতো ও মুক্ত মাঠে রাখা হতো আকাশ থেকে আগুন এসে এই সম্পদকে জ্বালিয়ে ফেলত এটা এটাই ছিল তাদের বোঝার উপায় যে তাদের এই যুদ্ধ সঠিক হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা এই যুদ্ধ আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা তো ইউসা আলাইহুসা তিনি কি করলেন সেই গণিমতের মাল সবকিছু প্রস্তুত রাখলেন কিন্তু আকাশ থেকে আগুন আসছে না সেটাকে জ্বালিয়েও ফেলছে না তিনি বুঝলেন যে আমাদের কিছু অবশ্যই ত্রুটি রয়েছে তিনি কঠিনভাবে ঘোষণা করলেন যে মনে হয় আমাদের মাঝে কেউ রয়েছে যার কাছে গনিমতের মাল কিছু অনিয়মভাবে রয়েছে অতএব সেটি দ্রুত তোমরা এখানে দিয়ে দাও এই ঘোষণার পরে কারো কাছে কিছু ছিল সেটি যখনই দেওয়া হলো দেওয়া হলে সাথে সাথে আকাশ থেকে আগুন এসে গনিমতের মালগুলিকে জ্বালিয়ে ফেলল এটা ছিল তাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার একটি প্রমাণ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জন্য সেই নিয়ম নয় নবী সাল্লাহ আলী হুসাল্লাম বললেন যে আল্লাহ সুবাহ আমাদের দুর্বলতা জানতে পেরে আল্লাহ রাবুল আলমী আমাদের জন্য বিষয়টিকে সেরকম কঠিন রাখেননি সহজ করে দিয়েছেন আমাদের সেই গণিমতের সম্পদ সেটি ভক্ষণ সেটি জ্বালিয়ে ফেলার নিয়ম নয় বরং সেটি আমাদের যোদ্ধাদের মাঝে তা তাদের মাঝে বন্টন করে দিয়ে তাদেরকে উপকৃত করারই এই বিধান হচ্ছে আমাদের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এই গোটা বিশ্বের মালিক হলেন আল্লাহ পরিচালক হলেন আল্লাহ এই বিশাল সূর্যের পরিচালক আল্লাহ চন্দ্রের পরিচালক আল্লাহ নক্ষত্ররাজির পরিচালক আল্লাহ আল্লাহ যেমন ইচ্ছা পরিচালনা করতে পারেন এবং অলৌকিক বিষয় মানুষকেও দেখাতে পারেন এই বিশ্বাস আমাদের গ্রহণ করে আল্লাহর সেই শক্তিকে মেনে নিয়ে ক্ষমতাকে মেনে নিয়ে আল্লাহর প্রভুত্বকে মেনে নিয়ে আল্লাহর আবাদত করাই শুধু আমাদের কর্তব্য আল্লাহ সুবাহ আমাদেরকে সে পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته